দিয়েছেন সেটা হচ্ছে নবী করিম সাল্লাম বহু এমন কথা নিয়ে এসছেন যেগুলি মানুষ বিবেক দিয়ে জানতে পারে না ওহি ছাড়া সেগুলি কথা জানা অসম্ভব বা সেই সব সিদ্ধান্ত নেওয়া অসম্ভব সেসব ফয়সালা করা অসম্ভব সুতরাং যা কিছু নবী করিম সাসাম নিয়ে এসছেন সেগুলি বিশ্বাস করা ইমান আলাদা যে তিনি রসুল এটা বিশ্বাস করা আর তাস্তি কোমা যা আবেহি যা কিছু তিনি নিয়ে এসেছেন আমাদের মাঝে তার প্রতি বিশ্বাস করা তিনি নিয়ে এসেছেন পরকালের কথা যে আখিরাত আছে তোমার মরণের পরে নিয়ে আসেননি এই জ্ঞান কোথা থেকে জানলাম বিবেক দিয়ে জানা যেত বিবেক দিয়ে কোনোদিন জানা যেত না যে আমাদের মতের পরে পরকাল আছে আখেরাত আছে জান্নাত আছে জাহান্নাম আছে পুলসেরাত আছে হাউজে কৌসার আছে নবীর সাফাত আছে জানা যেত কবর রাজাব নবী সাল্লাহাম যদি না নিয়ে আসতেন আর না জানতাম তাহলে কবরে আজাব হয় নিয়ামত হয় না কি হয় না মরে গেল সাপ পেয়ে গেল পুঁতি দিলাম কারণ পচা সড়া গন্ধ থেকে বাঁচতে হবে সেই জন্য ব্যাস আর কি জানি এর বেশি জানার কোন উপায় আছে কোনো জানার উপায় নেই তাহলে নবী সালাম যা কিছু নিয়ে এসছেন বিশেষ করে গাইবের বিশ্বাস অদৃশ্যের বিষয় যেগুলি বিবেক দিয়ে জানা যায় না অদৃশ্যের বিশ্বাস এগুলো বিশ্বাস করা অদৃশ্যে গাইবে যে বিশ্বাস করতে বলেছেন রসুল্লাহাম কবর আজাব আছে তাও আজমিন আজাবিল কবরে

বহু বিষয় রয়েছে জিবরাইল মিকাইল ইসরাফিল মালাকুল মত নামগুলি করতে জানলাম রসুল্লাহাম থেকে তো জানলাম ফেরিস্তাও যে একটা জগৎ আছে মালাইকা জিনও যে একটা জগৎ আছে এগুলি জানলাম সবকিছু জেনেছি রসুল্লাহাম থেকে তিনি যা নিয়ে এসেছেন তা বিশ্বাস করা আর হক